যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে তোর ডানাই লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম তোর ডানাই লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম পৌঁছে দিতে ভুলিস না তার জারে যা জারে উড়ে যা পাখি উড়ে যা জারে জারে যা জারে উড়ে যা পাখি উড়ে যা পাখনা মেলে যা তোর পাখনার নম্বর কোতে তুই ক্লান্ত হবি না তুই গুনগুনিয়ে গা আর পাখনা মেলে যা তোর পাখনার ও নম্বর কোতে তুই ক্লান্ত হবি না তৃষ্ণা পেলে দুরুদ পড়ে নিষ্ণ বিজির নামে যারে যা পাখি উড়ে যা যারে ওই মায়া মিনার ঘর উড়ে দেখবি রে মক্কার আরো দেখবি রে তুই চোখ মেলে দুই পট্টি মদিনার ওই মায়া মিনার ঘর উড়ে দেখবি রে মক্কার আরো দেখবি রে তুই চোখ মেলে দুই পট্টি মদিনার যে পথ ধরে হিজরতে যান হাবিবে খোদা শুধু উড়ে জানি যা জারি উড়ে যা পাখি উড়ে যা জারে জারে যা জারি উড়ে যা পাখি উড়ে যা জারে তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম পৌঁছে দিতে ভুলিস না তারে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে যারে যা